সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অর্ধ তেসরা জানুয়ারি দুই হাজার এগারো দুই হাজার বারো ঢাকার উপকণ্ঠে ক্রানীগঞ্জের আইনতা বাজারে আল্লাহর ঘর মসজিদের সামনে বসে কোরআনুল করিমের এই মাহফিল শোনার তৌফিক দিচ্ছেন এজন্য সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে ইসলাম ও পীরতন্ত্র মূলত এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যেই হয়েছে আলোচ্য বিষয় থেকেই বোঝা যায় যে ইসলাম পৃথিবীতে এখন একটা চলছে না কয়েকটা চলছে আমরা প্রথমে ইসলামকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন ইসলাম আর একটা হচ্ছে মানব রচিত দিন ইসলাম মানব রচিত দিন ইসলামকে আবার দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে শাসকদের ইসলাম আর একটা হচ্ছে যাজকদের ইসলাম এক শ্রেণীর পীর এবং আলেমদের তৈরি করা ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম কোরআন এবং হাদিস থেকে জানা যায় আর মানুষের দেওয়া ইসলাম মানব রচিত কিতাব সমূহ থেকে জানা যায় যুগে যুগে আল্লাহর দেওয়া ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা কয় শ্রেণীর কথাটা আমার না আলী রাজি আল্লাহ আনহু ওই যুগে উপলব্ধি করতে পেরেছিলেন ওই যুগেই তিনি বলেছেন ওয়াহাল আফসাদ ইন যুগে যুগে আল্লাহর দেয়া দিনকে আল্লাহর দেয়া ইসলামকে দুই পদের মানুষেরা ধ্বংস করেছে এক প্রকার হচ্ছে আল মুলুকু শাসক গোষ্ঠী আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচ আটা গোলাম বিভিন্ন ধর্মের দালাল এক শ্রেণীর ওলামা যাদেরকে আলেম বলা হয় শাব্দিক অর্থে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এ জাতীয় আলেমদের সম্পর্কে সাবধান করেছেন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেন আখিরি জামানায় অসংখ্য দাজ্জাল এবং মিথ্যাবাদী বের হবে বোঝা গেল যে আসল দাজ্জাল বের হওয়ার পূর্বে অসংখ্য নকল দাজ্জাল বের হবে মিথ্যাবাদী বের হবে এই মিথ্যাবাদী কারা এরা কোরআন হাদিস পরা মিথ্যাবাদী এই দাজ্জাল কোরআন সুন্না হাদিস সম্পর্কে অবগত মিথ্যাবাদী এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াতো নাকুম মিনাল আহাদিস তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে অসংখ্য হাদিস তারা বয়ান করবে বিমালাম তাসমাও আং তুমওয়ালা আবাউকুম যেই হাদিসগুলো তোমরাও কোনদিন শুনো নাই তোমাদের পূর্বপুরুষরাও শুনে নাই তার মানে আল্লাহর রাসুল সাল্লাম যদি বলতেন সাহি হাদিস হতো তাহলে তোমরাও জানতে তোমাদের আগের লোকদের থেকেও জানতে তারাও জানতো যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম এগুলো বলেন নাই এ কারণে তোমরাও শুনো নাই তোমাদের আগের লোকেরাও শুনে নাই এরা তৈরি করে করে বলে এখানে বলা হচ্ছে যে তারা হাদিস বয়ান করবে তাহলে বোঝা গেল যে এরা হাদিস পড়া দাজ্জাল হাদিস পড়া মিথ্যাবাদী এই দুই প্রকারের লোকদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন যার মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলম স্পষ্ট করে দিয়েছেন আসলিম আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলহ সালাতামকে বললেন আসলিম ইব্রাহিম আলহি সালাম বললেন আসলাম তুল রব্বিল আলমিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম জোরে বলেন তাহলে আল্লাহর দেওয়া ইসলামের মানি হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা এরকম যারা আত্মসমর্পণ করে তারা মুসলিম তাদের নাম কি মিল্লাতা আবিকুম মুসলিমিন সুরায় হজ আটাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম মুসলিমিন তোমাদের নাম হচ্ছে মুসলিমুন আর আল্লাহর দেওয়া বিধান যারা মানে না তারা কি মুসলিম হবে না অন্য কিছু হবে এবারে আমি দুই দিকে কিছুটা ইঙ্গিত দিয়ে লাস্টের দিকটা আলোচনা করছি আল্লাহ সুবাহ যে দিন দিয়েছেন সেই দিন বুঝার জন্য একটা কিতাবও দিয়েছেন সেই কিতাবের নাম কি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মজমু আতুল ফাতাওয়া তার যে বিশাল কিতাব বিশ খণ্ড কিতাব আলহামদুলিল্লাহ আমার বাসায় এগুলো আছে প্রথম খণ্ডে লিখেছেন আল্লাহ রাব্বুর আলামিন মানব জাতিকে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু এই চক্ষু থাকলেই দেখা যায় না চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলোর প্রয়োজন কিসের প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্য ইবাদত করার জন্য আল্লাহর গোলামি যে করব সেজন্য আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন বিবেক বুদ্ধির চক্ষু কিন্তু এই চোখ দিয়েও দেখতে হলে একটা আলোর প্রয়োজন সেই আলোর নাম হচ্ছে আল কোরআন আল্লাহ তারা বলছেন যা তোমাদের কাছে করিমকে তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করে দিতে চায় আল্লাহ তারা বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন ওলাউ কারিহাল কাফিরুন দুনিয়ার সমস্ত কাফের মোশেকেরা যদি আল্লাহর নূরকে নিভাতে চায় তা নিভাতে পারবে না যদি বলুন সোহান কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এবং কোরআনুল করিমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি যদি বলুন সুবহান এই কোরআনের বিধানকে যারা মেনে আল্লাহর গোলামি করে তারাই হচ্ছে মমিন তারাই কি আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য কার গোলামি আল্লাহর গোলামি কেমনে করবো এটা কি নিজেদের মন গড়া তৈরি করে করলে চলবে না আল্লাহর হুকুম মতো করতে হবে আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো যেই কোনো আবাদত করতে গেলে এই দুইটা শর্ত একটা হচ্ছে প্রথম এখলাস নিয়ত এবাদতটাকে শিরিক মুক্ত করতে হবে কি করতে হবে কারণ যদি এবাদত শিরিক মুক্ত না হয় আল্লাহ এবাদত কবুল করেন না শিরিক যুক্ত এবাদত আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ সুবাহান কোরআনে স্পষ্ট করে আয়াত নাজিল করে দিয়েছেন এই জন্য প্রথম শর্তই হচ্ছে এটা অমা উমেরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতির প্রতি একটাই মাত্র আদেশ তা হচ্ছে তারা যে কোনো আবাদত করবে মুখলেসিন আলাহুদ্দিন দিনটাকে খালেস আল্লাহর উদ্দেশ্য করে তারপরে করবে সেরেক আল্লাহ কবুল করবে না কোরআনে বলছেন সুরায় নেসার আটচল্লিশ বলছেন যে আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তালা এই গুণা কখনো ক্ষমা করে তাকে জান্নাত দিবেন তা হবে না এর চেয়ে নিচে এবং এর চেয়ে ছোট যেগুলো সেগুলো আল্লাহ তারা ইচ্ছে করলে ক্ষমা করে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিতে পারেন কোরআনুল করিমের সেজন্য আর এক বলা হয়েছে সুরায় লোকমানের তেরো নম্বর আয়াতে লা তুশরিক আজিম আল্লাহর সঙ্গে শিরিক করবে না নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এই জন্য আল্লাহ তালা এবাদতের জন্য শর্ত আরোপ করে দিয়েছেন সৌরায় আনামের বিরাশি নাম্বার আয়াতে আল্লাদিনা আমানু ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون নিশ্চয় যারা ইমান এনেছে এবং তাদের ইমানটাকে জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই শিরিকের সঙ্গে সংমিশ্রণ করে নাই আমনু তাদের জন্যই কেবলমাত্র রয়েছে নিরাপত্তা অহুম্মহতাদুন এবং তারাই হেদায়ত প্রাপ্ত বোঝা গেল বর্তমান দুনিয়ায় যে মুসলিমদের করুণ অবস্থা এর পিছনও কারণ হচ্ছে আল্লাহ তালা ওই মুসলিমদেরকে নিরাপত্তার কথা বলেছেন যারা শিরিক করবে না আর যারা শিরিক করবে এই মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দেওয়ার কথা বলেন নাই এরপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা আনামের অষ্টাশি নম্বর আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করে বলছেন এই বড় বড় নবীরা যারা সারা জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন জেহাদ করেছেন কঠিন নির্যাতন সহ্য করেছেন এই সব নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত ন্যাক গুলো বরবাদ হয়ে যেত এরপরে আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে লাইন আশরাক্তা আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন আমালুকা আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং আপনিও সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনিও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এজন্য আল্লাহ তারা সুরা মায়দার বাহাত্তর নম্বর হাতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না মোশ্রেকদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে এবারে আল্লাহ তালা বলছেন যারা মুসলমান দাবি করে ইমানদার দাবি করে তাদের মধ্যেও বেশিরভাগ মোশ্রেক বেশিরভাগ কি সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে না ইল্লা তবে ইমান আনে ওহম মুশরেকুন তারা শিরিক করা অবস্থায় শিরিক যুক্ত অবস্থায় ইমান আনে তাহলে বেশিরভাগ লোকেরা ইমানের দাবি যারা করে তাদের মধ্যেও বেশিরভাগ লোক সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ইমান আনে কি অবস্থায় সেরেক যুক্ত অবস্থায় আমরা দেখাচ্ছি প্রথমে রাষ্ট্রীয় শিরিক আল্লাহ সুবাহান যে দিন দিয়েছেন সেই দিনের মূল ভিত্তি হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহার মানিটা কি এই লাইলাহার সাক্ষী না দেওয়া পর্যন্ত কেউ ইসলামে প্রবেশ করতে পারে না ঠিক কিনা আল্লাহ তারা সেই জন্য কোরআনে প্রশ্ন করেছেন বলতো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সুরান আমের উনিশ নামাত আল্লাহ বলছেন আকবরু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ তালা মাঝখানে অনেকগুলো কথা বলে শেষে বলেছেন সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ইলাহুন ওয়াহিদ এক আল্লাহর সাক্ষী দেওয়া এরপরে কোরআনুল করিমের সুরায় আল ইমরানের আঠারো নম্বর আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ কোরআনে একটা সাক্ষী এরকম সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন কিসের সাক্ষী তিনি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং সমস্ত ফেরেস তারাও সাক্ষী দিয়েছেন এবং সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন কিসের সাক্ষী সে সাক্ষী হচ্ছে আল্লাহ ইলাহা হালিম আলিম আজিজুল হাকিম এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই সাক্ষী তো আমরাও দিলাম সাক্ষী কি না বুঝে দেওয়া যায় একজন লোক আদালতে গেল বলল যে আমি খুনের মামলার সাক্ষী আদালত জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন কে খুন করেছে বলল তা তো জানি না আচ্ছা বলুন কাকে খুন করেছে তাও জানি না কি দিয়ে খুন করলো কেন করলো এইসব কিছুই জানি না আদালত কি বলবে বেটা ফাজলামি করার জায়গা খুঁজে পাও নাই পুলিশ দেখে বলবে হয়তো জেলখানায় ঢুকাও আর নইলে ওকে পাবনা পাগলা কারোতে পাঠাও দুনিয়ার আদালতে যদি বুঝে শুনে সাক্ষী না দিলে শাস্তি পেতে হয় সাক্ষী দেওয়ার যোগ্যতা নেই বলে বিবেচিত হয় তাহলে যেই সাক্ষী সঙ্গে আল্লাহ নিজে দিয়েছেন যেই সাক্ষী সম্পর্কে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় সাক্ষী যেই সাক্ষী দেওয়ার পরে একটা লোক ইসলামে প্রবেশ করে সেই সাক্ষী না বুঝে দিলে চলবে সেই সাক্ষী লাইলাহা এবারে লাইলাহার সাক্ষী দিলাম আল্লাহর বিধান মানব লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া কারো অনুগত্য চলবে না আল্লাহ মাহবুদা আল্লাহ রব্বুল আলমিন যে হুকুম করেছেন আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আমি মানি না সমস্ত ক্ষমতার মালিককে এটা যদি বলেন তাহলে দুই জায়গার থেকে বাধা আসবে শাসকরা বলবে ভুল বলেছ সমস্ত ক্ষমতার মালিক জনগণ পীর সাহরা বলবে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহ সমস্ত ক্ষমতার মালিককে এটা আমি আন্দাজে বলছি আমার কাছে বই আছে এখন বই পড়তে গেলে ভূমিকায় গন্ডগোল লেগে যাবে একটু করে শুনেই দিই এ বইটার নাম ভেদে মারেফাত এ বইটার মধ্যে এক জায়গায় লেখা আছে কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তার আন্দাজ নাই এই বৃদ্ধর মাত্র একটি পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল একটা নাতি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত এখন এটিও নিয়ে গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসে আল্লাহ ভুল করেছেন আল্লাহর আন্দাজ নাই আপনি যখন বলবেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ শাসক গোষ্ঠী বলবেন না সমস্ত ক্ষমতার মালিক জনগণ আর যাজক গোষ্ঠী লাভবাহিক হাজির করে বলবে সমস্ত ক্ষমতার মালিক পিসাব বাইরে পীরটা কোনো ভণ্ড পীর নামে খ্যাত যারা তাদের বই না অস্বীকার যদি করে কেউ যে বইটা ওনাদের না তাহলে তার থেকে আগে হলফ নেবেন যদি ওই দরবারের বই হয় তুমি তবা করবা কিনা দেখবেন তখন চুপ থাকবে এই বই যদি তোমাদের দরবারের না হয় তাহলে আমরা তবা করব। আর যদি তোমাদের দরবারের এই বই হয় এবং এটা ভুল হয় তাহলে তুমি তবা করবা কিনা পরিষ্কার লিখে দিয়েছে খালি এক জায়গায় না পুরা বইয়ের মধ্যে একটা দুইটা না আমার কাছে বই আরো অনেকগুলো আছে দুই জায়গার থেকে বাধা আসলো বলল আবার সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করলো পীরসাবদেরকে পীরসাব গাউসুল আজম গাউস মানি ভাইজান উদ্ধার করা বিপদে সাহায্য করা আজম মানি সবচেয়ে বড় তাহলে গাউসুল আজম মানি হচ্ছে সবচেয়ে বড় বিপদে উদ্ধারকারী ত্রাণ কর্তা বিপদের সবচেয়ে বড় কর্তা কে আল্লাহ এবারে পিসা বলবে না না এটা হয় না সবচেয়ে বড় ত্রাণকর্তা হল পীর আল গৌসুল আজম বইয়ের নাম বেলায়েতে মোতলাকা এটা আবার হলো মাইজভান্ডার দরবার শরীফ লেখছে খাদেমুল ফোকারা সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি উনি লিখে দিয়েছেন গাউসিয়াত বা ত্রাণ কর্তৃত্বে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন অলিকে গাউসুল আজম বলা হয় এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠা লেখা আছে আমার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন মালিকাল সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুতিল মুলকামান তাসাও তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জুমান তাসাও আর তুমি যাকে ইচ্ছে করো ইজ্জাত দান করো অত জিল্লুমাং তাসাও আর তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বে ইজ্জাত করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবি কাঠি তোমার হাতে নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার মালিককে আর এখানে সমস্ত ক্ষমতার মালিককে এই ব্যাপারে দুই দল এক শাসক আর যাজক দুই নাম্বারে আপনি যখন বাংলাদেশ সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর পীরদের মধ্যে দেখাই দিলাম তাহলে মিল আছে না এবারে আসুন দুই নাম্বার হচ্ছে আল্লাহর রবিয়ত আমরা যখন প্রথমে একজন মুসলিমকে কি বুঝাই সহজে বুঝায় যে ভাইজান একটা কারখানা মনে করে এই কারখানা দশ হাজার কর্মচারী কারখানায় কাজ করে দশ হাজার কর্মচারীর সামনে বুঝাইয়া দেওয়া হলো যে এই লোকটা হচ্ছে কারখানার মালিক এই মালিককে যখন চিনতে পারলো এরপর থেকে কারখানার মালিকেরা এই কর্মচারী শ্রমিকেরা মালিকের কথা শুনবে কিনা কারণ মালিকের যা বলে ওইটাই আইন ঠিক তেমনি ভাবে আপনি যখন বুঝতে পারলেন যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এবারে বিধান চলবে কার বিধান চলবে কার সেইখানে আর কার বিধান চলবে এই বিধানকেও পরিবর্তন করেছে দুই দল মানুষ কয় দল মানুষে এক দল মানুষ হলো শাসক আর এক দল মানুষ হলো যাজক দুইটাকে আমি বিস্তারিত আলোচনা করছি একটু খেয়াল করে শুনতে হবে ভাই যান আল্লাহ তালা বিধান দিয়েছেন চোরের হাত কাটো চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলে দাও আইনটা দিয়েছেন কে শাসক এসে হাজির বলল না এই আইন চলবে না বর্বর আইন হাত কাটলে লোকটা খাইবে কেমনে আল্লাহর চেয়ে মায়া বেশি ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহর দেওয়া এই চোরের হাত কাটার বিধানটাকে বাতিল করল বাতিল করে ক্ষান্ত করে নাই বিকল্প আইন তৈরি করেছে আর ওই আইন আমাদেরকে মানতে বাধ্য করে আজকে যদি আমি এখানে ফতুয়া দিই চোর ধরা পড়লো হাত কেটে দাও আপনারা হাত কেটে দিলেন তারপরে কি আমরা এখানে কেউ থাকতে পারবো পরের দিন পত্রিকায় উঠবে টেলিভিশনে প্রচার হবে বিবিসি বলবে ভয়েস অফ আমেরিকা বলবে এক বিশাল তোলপার সৃষ্টি হয়ে যাবে কি অন্যায় করলো আল্লাহর আইন দিয়ে চোরে হাত কেটেছে এটা জঘন্য অন্যায় করেছে তাহলে বোঝা গেল এই লোকগুলো খালি আল্লাহর আইনটাকে বাতিল করে নাই বরং আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন মানতে বাধ্য করে ঠিক কিনা আমার ভাইয়েরা চোরের হাত কাটার বিধান দিলেন কে বাতিল করলো কে বাতিল অধিকার আছে কারো মুসলিমের হাদিস আপনারা পড়বেন পড়েছেন অনেকে মক্কা বিজয়ের পরেই কয়েকদিন পরে একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা আল্লাহর নবী সালামের মক্কা বিজয়ের পরের ঘটনা কাজে কোরআনের আইন অনুযায়ী হাত কাটা যাবে এটা মক্কার লোকেরা বুঝতে পারল পরামর্শে বসলো কি করে এই আইনটাকে বিকল্প দিকে নেওয়া যায় সবাই চিন্তা করে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য কাছে চলে গেল চিন্তা করলো যে নবীকে বলবে কে আল্লাহর নবীর প্রিয় নাতি ছিল আল্লাহ নবীর পালক পুত্র ছিল জায়েদ তার পুত্র ছিল উসামা অনেক প্রিয় নাতি হেব্বু রসুলিল্লা যার ছিল খেতাব আল্লাহ রসুলের প্রিয় নাতি সবাই গিয়ে তাকে ধরল তিনি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন আল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে চোরটা কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে ইয়ারাসুল আল্লাহ একটু বিকল্প বিচার করা যায় কিনা নামটাও আবার আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম আল্লাহর নবীর কানে যখন এই শব্দরা চলে গেল আল্লাহর নবী খুব্বা দেওয়ার জন্য দাঁড়িয়ে আর বললেন ও কোরাইশের নেতারা বক্কার মুসলমানেরা তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টায় লেগেছ ওদের যদি বড় লোকেরা সম্ভ্রান্ত লোকেরা আল্লাহর হুকুম অমান্য করত চুরি করত ওরা হাত কাটতো না গরিবরা করলে কাটত তোমরাও কি সেটা করছো আল্লাহর বিধানকে বাতিল করতে যাচ্ছ জেনে রাখো আল্লাহ তারা বিধান দিয়েছেন এই বিধান পরিবর্তন করা বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পিছনে রেখে দিয়ে বিকল্প আইন তৈরিক অধিকার কাউকে দেওয়া হয় নাই এরপরে বললেন আল্লাহি আজকে কোরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়ে নয় আল্লাহর নবীর কলেজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য জোরে বলেন সুহার আল্লাহ আইন দিলেন কে বাতিল করলো শাসক শুধু এ পর্যন্তই না আল্লাহ তারা বলছেন জেনারে বিচার ইসলামে হালাল না হারাম আমাদের দেশের আইনে সরকারকে যদি দেশাখানার পয়সার ভাগ দেওয়া হয় মানে লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ দেশাখানার লাইসেন্স থাকলে কি বৈধ আল্লাহ রাব্বুল আলমীর কোরআনে বলেছেন খবরদার খবরদার তোমরা জেনা বিচারে কাছেও যেও না এটা বড় হারাম আপনার কাজ শাসক গোষ্ঠী হাজির হয়ে গেল বলো না না যদি বেশাখানার যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে হালাল একদিকে শাসক আর একদিকে যাজকরা এসে লাভবাহিক বলে হাজির হয়ে গেল যে বেশা যদি হিলা করে তাহলে বৈধ তালাক দেওয়ার পরে যদি কি করে হিলা আছে না একটা হিলা হিলা কি ইসলামে আছে নাকি এটা তৈরি করেছে কারা একদিকে শাসকেরা বেশ্যাখানার লাইসেন্স দিয়ে জেনাকে হালাল করে দিল সরকারের খাতায় যাদের লাইসেন্স নাই ওদের জন্য অবৈধ হারাম আর লাইসেন্স থাকলে কি আমাদের যাদকদের খাতায়ও হিলা করলে হালাল হিলা না করলে কি ভাইরা আমার শিয়ারা বলল মোতা করলে হালাল আর শিয়া ছাড়া অন্য যারা দাবি করে তারা হিলা করলে হালাল হয়ে যায় এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন জেনা বিচারের বিচার দিয়েছেন কোরআনে ব্যবিচারী আর পুরুষ নারী হোক অবিবাহিত হলে একশো দর্রা মারো বিবাহিত হলে ওদের গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুড়ে হত্যা করো আইনটা দিয়েছেন কে আমার ভাইয়েরা শাসক গোষ্ঠী বলল না না এটা বর্বরেন বাতিল করে দাও এটা চলবে না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সুদকে হারাম করে দিয়েছেন সুদ হারাম করেছেন কে আল্লাহ হারাম করেছেন কোরআনে স্পষ্ট হাত আছে আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম কোরআনুল করিমের সোরায় কারার দুইশো পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত আয়াতগুলো সব সুদ সম্পর্কে সুদের বিরুদ্ধে লাস্টের আয়াতটা আমি বলছি আল্লাহ তারা বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ তারা সুদকে নিষিদ্ধ করে দিয়েছেন এরপরে তোমরা যত তোমাদের পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো মিনিন যদি তোমরা সত্যি মমিন হয়ে থাকো ফাইল্লাম যদি তোমরা আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন না করো তাহলে খবরদার খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করার জন্য এলান করে দাও চলে বলেন নওয়াজ কার সঙ্গে যুদ্ধ আমার ভাইয়েরা যদি কারো সুদের কারবার থাকে তবা করুন আল্লাহ রাব্বুল আলমিন সুদকে হারাম ঘোষণা করলেন শাসক গোষ্ঠী এসে দেখলো সুদ ছাড়া চলা যায় না তারা বলল না এই সুদ হারাম করা চলবে না লাইসেন্স থাকলে হালাল লাইসেন্স করলে কি হালাল সরকারের খাতায় সুদ হারাম আছে কোনটা এই গ্রামগঞ্জে দেখবেন কিছু লোকে সুদে কারবার করে দশ টাকা বিশ টাকা সুদ নিয়ে টাকা লাগায় এটা সরকারের খাতায় হারাম কারণ লাইসেন্স করে নাই সরকারকে ভাগ দেয় নাই ঠিক কিনা আর যদি লাইসেন্স করে সরকারকে ভাগ দেয় তাহলে ওইখানে সুদের কারবার করা সরকারের খাতায় হালাল বৈধ Sonali bank Rupali bank Krishi bank Janata bank যত রকম ব্যাংক সবগুলো সুদের কারবার করে কিনা এদের জন্য হালাল কেমনে হলো হালাল হলো কি করে সরকারের থেকে লাইসেন্স নিয়েছে এরা এই জন্য ওদের জন্য হালাল ও আমার ভাইয়েরা সুদ হারাম করলেন আল্লাহ আর সরকার সেটাকে লাইসেন্স দিয়ে হালাল করছে যারা আল্লাহর দেওয়া হারামকৃত বস্তুকে হালাল করে দেয় তারা মুসলমান থাকবে মুসলিম না থাকলে কি হবে এমনি ভাবে কয়টা বলবো পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন অকর্ণাফি বুয়ুতি কুন্না ولا تبرجن تبرج الجاهلية الأولى ও মা বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে কোরআনুল করিমের আয়াত পরে শোনাচ্ছি ভালো করে শুনে রেখো আল্লাহ বলছেন অকারনাফি বুয়ুতি কুন্না অ মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে খবরদার খবরদার সেই জাহিলি যুগের উলঙ্গপনা বেহায়াপোনা মেয়েদের মতো তোমরা রাস্তায় ঘোরাফেরা করবে না বেপর্দা হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হে নবী আপনি আপনার মেয়েদেরকে স্ত্রীদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় হেজাব ঝুলিয়ে দেয় হুকুম করেছেন কে এইটা যদি করো তাহলে তোমার দেশে ইপ্রিজিং থাকবে না নারী ধর্ষণ থাকবে না এসিড মারা হবে না সব কিছু বন্ধ করার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো আমার দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় দিল যে না পর্দার জন্য বিধান আ পর্দার জন্য বাধ্য করা যাবে না ঠিক কিনা একদিকে শাসক গোষ্ঠী পর্দার বিধানের বাতিল করে দিল আর সঙ্গে সঙ্গে যাজকরা হাজির হয়ে গেল নেত্রীদের সঙ্গে বড় বড় আলেমরা দেশে বৈঠক করে নাই খোলামেলা বৈঠক করেছে কিনা বর্দার বিধান গেল কোথায় আমি কোন দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না কারণ দুই দলেই তো বড় বড় আলেমরা আছে ঠিক কিনা সুতরাং কোন দলের আমার উপরে ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই দুই দলের নেত্রী ওই নেত্রীদের সঙ্গে দেশের বড় বড় আলেমেরা বসে মনে হচ্ছে যেন বিয়ার আসরে বসছে নেত্রীরাও মাশাল্লাহ মেকআপ করে দামি দামি শাড়ি পরে সুন্দর সেজে গুজে বসে আর আমাদের বড় বড় মহাদ্দেশ সাহেবরাও যারা হাদিস পড়ায় বোখারি মুসলিম পড়ায় তারাও গিয়ে তাদের সামনে সেজে গুজে বসে ঠিক কিনা একদিকে পর্দার বিধানকে শাসক গোষ্ঠী বাতিল করল আর একদিকে যাজক গোষ্ঠী বাতিল করলো মিল আছে কিনা সব দিক দিয়া মিল আছে বাতিল করলো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে সম্পত্তি বন্টনের বিধান নাজিল করেছেন আল্লাহ নিজে সুরায় নেশা চার নম্বর সুরার এগারো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন তোমাদের বিধান দিচ্ছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে বিষয়টা আল্লাহ তারা এভাবে বলছেন ইউসি কুমুল্লা আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আল্লাহ তারা এত গুরুত্ব দিয়ে বলছেন কোন রাসুলের দায়িত্বে দেন নাই কোন মুফতি মহাদ্দেশের দায়িত্বে দেন নাই আল্লাহ পরিষ্কার বলছেন ইউসি কুমুল্লাহ আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পত্তি বন্টনের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিলেন কে এবারে শাসক আর যাজকরা একমত হয়ে গেছে শাসকরা বলল না এটা চলবে না আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ কি করেছে নারীদেরকে ঠকিয়েছে অর্ধেক কেন দিল যাজকরাও আছে দেখবেন এই যাজকদের মধ্যে বড় বড় বাংলাদেশে অনেক পীর আছে তাদের বোনদেরকে তারা হেসা দেয় নাই বোনেরা আদালত করেছে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলেদের শীর্ষ পর্যায়ের পিসাবরা আছে যাদের কোটি কোটি টাকার সম্পত্তি ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুর আলমিন এবারে বিধান দিচ্ছেন মদ ইসলামে হালাল না হারাম আল্লাহ রাব্বুর আলমিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো হারাম কাজ শয়তানের কাজ ও মুমিনরা তোমরা এর থেকে সম্পূর্ণ বিরত হও হুকুম দিলেন কে আমার শাসক গোষ্ঠী বলল মদের যদি লাইসেন্স থাকে সরকারি মদের কারখানাও আছে ঠিক কিনা না সরকারিভাবে মদ উৎপন্ন করা হয় কিনা মদের কারখানা আছে মদ উৎপন্ন হয় বড় বড় কারখানা আছে বাংলাদেশে এরপরে ফাইভ স্টারে মদ বৈধ সরকারের লাইসেন্স আছে এই জন্য বৈধ শাসক গোষ্ঠী বলল সরকারের যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল লাইসেন্স না থাকলে হারাম ঠিক যাজকরা পীর সাহেব রসে হাজির হয়ে গেল বলল দেখো যদি পীর তোমাকে বলে শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে নাপাক শরাব দিয়ে গরাত পীরে মুগা গুয়াত যদি তোমার পীর তোমাকে বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজটা রঙিন করে তাদের নামাজ পড়তে হবে তাই করো তাহলে হালাল করলো কয়দল মানুষে মিল আছে কিনা পীর সাহেবরাও বললো মদ হালাল পীর বললে পীর যদি লাইসেন্স দেয় তাহলে মদ হারাম না বরং হালাল মদ খাও খালি মদ খাও না জেনাও হালাল আগে রেফারেন্স দিয়ে গেছে না বইয়ের নাম কি বলে গেছে মনে আছে আশেক মাসুক এটা কোনো ছোট মোটো দরবারের বই না চরমনাই দরবারের বই এখানেও অনেকগুলো বই আছে ওই একই দরবারের ও আমার ভাইয়েরা ওই বইতে পরিষ্কার লিখেছে একজন ছাত্র যখন প্রশ্ন করেছে আমার বুঝে আসে নাই তখন পীরসা পকেট থেকে এক হাজার টাকা দিয়ে বললে যাও অমুক বেশাখানায় যাও ওই বেশাখানায় একটা বেশা আছে ওর রাতের ভিজিট হলো এক হাজার টাকা কাজ তুমি এক হাজার টাকা দিয়ে তার সাথে জেনা করতে যাও এরপর এক কাহিনী আছে এই কাহিনী কহিনী বয়ান করে তারপরে মানুষদেরকে বিভ্রান্ত করে ওই এসকে আশেক মাসুক বইতে আছে এটা তাহলে মদ হালাল করলো একদিকে শাসকরা হালাল করলো লাইসেন্স থাকলে হালাল আর একদিকে পিরসাবরা হালাল করলো লাইসেন্স থাকলে হালাল খালি হালাল তো না গাজাও খায় এটা সেই দরবার না আরেক দরবার আছে এটা আবার ভণ্ডপীর নামে খ্যাত যারা তারা গাজাও খায় গাজা খায় আর কি দেখে শয়তান দেখে তখন বলে কি এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা তোরা কে খাবি রে গাজা এরা আবার জলদি করে আজা গাজা খাওয়ার আসর বসে সিদ্ধি অর্জন করে নাম কি খালি কি গাজা খায় এই লোকগুলো পঞ্চ রস খায় কি খায় নাহলে মারে বাত হাসিল হয় না পঞ্চ রস মানে হল পীর সাহের বীর্য তারপরে পেশা পায়খানা আর ওই পীর সাহের বউয়ের হায়েজের রক্ত আর নেফাজের রক্ত এই পাঁচটা জিনিস মিলাইয়া হালুয়া তৈরি করে খাইলে তাকে পঞ্চরস বলে আরো আছে ওই যে পর্দার বিধান সরকারও বাতিল করেছে যাজক বাতিল করে দিয়েছে আসল পর্দা দিলের পর্দা আরে বাহিরের পর্দা দে খুলে বাতিনে ভাইয়া তারপরে নারী পুরুষ একাত্রে যা করার পরে এরপরে বীজ বের হয় বীজ এরপরে ওই বীজের মধ্যে আটা ছিটাইয়া দেয় ওই আটা গোড়াইয়া রুটি বানায় হালুয়া বানায় এইটা খায় আর বলে বীজ মে আল্লাহ আসলে বিসমিল্লা না আসলে কি ওরা বলে আসলে বিসমিল্লার মূল তত্ত্ব হচ্ছে বীজ মে আল্লাহ পীর সাহেবের বীজ খাইলে আল্লাহকে পাওয়া যায় আর পীর সাহেবের বীজ না খাইলে আল্লাহকে পাওয়া যায় না মারেফাত অর্জন হয় না নওয়াজবিল্লা এই জন্য পীরদের দরবারে গেলে দেখবেন যে জোর করে কিছু খাওয়াইতে চাই ঠিক কিনা খাওয়াইতে চায় কেন জানেন কিছু বীজ খাইলে এরপরে সে পীরের ভক্ত না হয়ে উপায় নাই কারণ শয়তান তাকে গ্রাস করে ফেলেছে ফেরেস্তা তার থেকে চলে গেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন মদকে হারাম করে দিলেন সব জায়গায় মিলেছে দেখবেন শাসকরাও একই কাজ করেছে শাসকরা বলল আল্লাহর ক্ষমতা নাই এসব চলবে না সব ক্ষমতার মালিক জনগণ পিসাবরা ক্ষমতার মালিক মনে করে পিসাবদেরকে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে আর রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজবিল্লামিন জানে ভাইরা আমার আজমির শরীফ আছে না শরীফ বলতে বলতে যে কোথায় চলে গেছে যাই হোক ওই আজমিরে কবরের উপরে লেখা আছে আসমান হে তেরা এ জমিন হে তেরি মকসুদ মেরা কর দে পুরা এ যা আজমিরি আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি জরে বলেন নওয়াজ আসমানের মালিককে জমিনের মালিককে এই বিশ্বাসগুলো রিজিক দেওয়ার মালিককে এইগুলো মক্কার কুফাররাও বিশ্বাস করত এগুলো মক্কা কাফেররাও রাত্র গেল অনেক হয়ে এত রাত্রে আমি বয়ানও করি না বয়ান রাত্রে আমি ঠান্ডা হয়ে যাই আর কি ডায়াবেটিস আছে তো ভাইরা আমার দেখাইতে গেলে অনেক বিষয় আছে মক্কার কুফারদের সম্পর্কে আমাদের দেশের মানুষেরা মনে করে ওরা আল্লাহ বিশ্বাস করত না এটা মিথ্যা কথা কি কথা এটা মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত বরং এই দেশের মানুষেরা যেরকম বিশ্বাস করে অধিকাংশ সব না এরকম বিশ্বাস মক্কার কুফাররা করতে পারে ভালো করত আমি একটু দেখাই যখন বসছেন আপনারা শোনার জন্য শুনেন আর কি করবেন কোরআনুল কারিমের সুরায় জুখরুফ তেতাল্লিশ নম্বর সুরার সাতাশি নম্বরে আল্লাহ বলছেন ওলা ইনসাল তাহম মান খালাকাহুম হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহেদ আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবেন সৃষ্টি করেছেন কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে মক্কার কাফেররাও বিশ্বাস করতো সৃষ্টিকর্তা কে মিল আছে না এইসবে পার্থক্য নাই আরো সামনে চলুন সৌরায় জখরুফ তেতাল্লিশ নাম্বার সুরার নয় নাম্বার দাল্লা বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মক্কার কুফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাল আর্থ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আলিম এই সব কিছুকে সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবাহ আপনি আমি বিশ্বাস করি আসমান জমিনের সৃষ্টিকর্তা কে মক্কার কাফেররাও বিশ্বাস করতো কাকে পার্থক্য আছে এতে এইগুলিতে কোন পার্থক্য নাই আল্লাহ তারা আরো বলছেন সুরা আনকাবুতের উনত্রিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আল্লাহ বলছেন ইমান فأحيا به الأرض من بعد موتها ليقولن الله হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মান্নাজ্জালা মিনাস সামাই মান কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় কে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরু তাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করেন কে তাহলে মক্কার কুফাররাও বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজি দেওয়ার মালিক আল্লাহ ঠিক কিনা আর আমার দেশের মুসলমানদের অবস্থা কি কয়েকদিন আগে দেখেন না পত্রিকায় ভাষণ দিল শাসক গোষ্ঠী বলল মা দুর্গা দেবী হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছেন এজন্য দেশ ফলে ফসলে ভরে গেছে আর যাদব গোষ্ঠী বলে পীরের নজর পড়েছে বলে ফসল বেশি হয়ে গেছে ঠিক কিনা মিল আছে সব দিক দেয় ও আমার ভাইয়েরা আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন যদি ওদেরকে জিজ্ঞাসা করো কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাও জমিনকে আবার তরু তাজা করে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে মক্কার কুফাররাও বলবে এগুলো সব করেন কে আমি কোরআন আয়াতের নম্বর বলে দিচ্ছি সৌরায়ন কাবুত তেষট্টি নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ তারা চন্দ্র সূর্যের পরিচালক তাও বিশ্বাস করতো কাফেররাও কোরআন বলছে ওয়ালা ওয়াল কামার হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেদ আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে এবং আসমানে এবং জমিনে চন্দ্র সূর্যকে স্থাপন করেছে কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে কে চন্দ্র সূর্যকে তোমাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন তারা বলে সব করেন কে এবারে ফেরাউন বিশ্বাস করে আল্লাহ খালি একজন অনেক আল্লাহ বিশ্বাস করতো ফেরাউন কোরআনই আছে সুরায় আরাফ সাত নম্বর সুরার একশো সাতাশ নম্বর আল্লাহ তারা বলছেন وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك আল্লাহ তারা বলছেন ফেরাউনকে তার সবার মন্ত্রী পরিষদ তার সভাসদ বর্গ তাকে বলল তুমি মুসা এবং তার কমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল ফেরাউনের কি ছিল অনেকগুলো আল্লাহ ছিল সেও আল্লাহ বিশ্বাস করত সে যে আল্লাহ দাবি করেছিল ওটা ছিল মিশরের মিশরের আল্লাহ দাবি করেছিল যেমন আমাদের শাসকরা দাবি করে বাংলাদেশের সমস্ত ক্ষমতার মালিক ওটাও কোরআনে আছে সুরায় জুকরুফের একান্ন নম্বর আয়াত ওটা আছে ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون বোঝা গেল ফেরাউন মিশরের সার্বভৌম ক্ষমতার দাবি করত আর মিশরের আইনের নেতা মানত আইন প্রণয়নকারী দাবি করত মিশরের সব ক্ষমতার মালিক সেই হিসাবে আল্লাহ দাবি করেছে আর মিশরের সমস্ত আইনের মালিক সেই হিসাবে নিজের রব দাবি করেছে ঠিক কিনা নইলে মিশরও ফেরাউন আল্লাহ বিশ্বাস করত এবারে আসুন শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কে বিশ্বাস করে বিশ্বাস করে না দলিল আছে সুরায় আরাফের পনেরো নম্বর আছে শয়তান আল্লাহর কাছে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছে কার কাছে বিপদে পড়ে শয়তানে প্রার্থনা করে কার কাছে আর আমার দেশের খাজা বাবার মরিদেরা মাজার পূজারীরা বিপদে পড়ে সাহায্য চায় কার কাছে মাজারে যায় পীরের কাছে যায় শয়তান সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে কোরআনে দলি যাচ্ছে সৌরা আরাফের পনেরো নম্বর আল্লাহ বলছেন কালা শয়তান বলল আমাকে ওই দিন পর্যন্ত অবকাশ দাও যেদিন নতুন করে আবার মানুষকে জীবিত করা হবে তার মানে কেমন পর্যন্ত আয়াত দান করো মংজারিন আল্লাহ তারা বলেন যা তোকে দেওয়া হলো আবার একই আয়াত আর একরম একটু আছে সুরাই হিজুর ছত্রিশ নম্বর সুরার সাত্রিশ নম্বর আছে কালা রব্বি কি সুন্দর ডাক আরো সুন্দর কালা রব্বি শয়তান বলল রব্বি আমার রব আমাকে কামত পর্যন্ত হায়াত দান করো কে বলেছে কাকে ডাকে কি সুন্দর ডাক কল আর রব্বি ও আমার রব আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো শয়তানও কোন ভায়া মাধ্যম বিশ্বাস করে না আর আমার যুগের যাজকেরা বলে যে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না ঠিক কিনা আসতেছে একটু পরে আলোচনায় যাই হোক শয়তানে দাবি করলো আল্লাহ কাছে দোয়া করলো রব্বি আমার রব আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো এইরকম ভাবে শয়তান এক জায়গায় বলেছে সুরে হাসরের ষোলো নম্বর আয়াতে সে বলছে আমি আল্লাহকে ভয় করি যিনি গোটা জগৎ সমূহের রব কে বলছে শয়তান বলছে এরকম আরো অনেক আয়াত আছে ভাইরা আমার এবারে আমাদের মনে রাখতে হবে তাহলে মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত এইখানে কোনো পার্থক্য নাই এহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে কোরআন বলছে সোরায় মায়াদার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি আমরা হচ্ছে আল্লাহর আবনা আবনা মানে আল্লাহর সন্তান আল্লাহর নাতি বুতি ওয়াহিব্বাহু এবং প্রিয় নাতি তেজ্যপুত্র না আপনা এবনুনের বহু বচন এবনুন মানে পুত্র আর বহু বচনে পুত্র এবং নাতি বুধি সব মিলিয়ে হয়টি আপনা আবলা তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং বুতি আপনি বলবেন তেজ্য পুত্র তাও বলতে পারবেন না আল্লাহ বলছেন ও আহিব্বাহু ওরা দাবি করে একেবারে প্রিয় পুত্র তাহলে যদি নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে তারা আল্লাহ বিশ্বাস করে কিনা তাহলে বোঝা গেল এই সবাই আল্লাহ বিশ্বাস করে এবারে বলবেন যে হুজুর ওরা তো মূর্তি পূজা করে আমরা তো আর মূর্তি পূজা করি না আমরা পীরের কাছে মুড়ি হই ও আমার ভাইয়েরা এবারে তোমাদের মূর্তি পূজকদের সঙ্গে মিল প্রমাণ করব যদি কোরআন থেকে প্রমাণ হয় তাহলে তবাক করো অমুসলমান পরিষ্কার বুঝে না মক্কার লোকেরা মূর্তি পূজা করত ঠিকই ওই মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না ওই মূর্তিকে ওরা বিধানদাতা বিশ্বাস করত না ওই মূর্তির কোন গোলামিও তারা করত না কোরআন বলছে সুরায় সুরা একুশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরায় ভুল বলছে সুরায় জুমার তিন নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন والذين اتخذوا من دونه أولياء যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের এবাদত করে পূজা করে মূর্তির পূজা করে দেবদেবীর পূজা করে মক্কার আবু জাহেরাবুল আবরা যারা মূর্তির পূজা করত আল্লাহ তারা বলছেন এই মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করে ওদেরকে জিজ্ঞেস করো কেন পূজা করো তোমরা কে কে আল্লাহ বিশ্বাস করো আল্লাহ বলছেন না তা ওরা বলে না ওরা বলে মা না বুধুম মা না বুধুম আমরা এই দেব দেবীকে এবাদত করি না এইগুলোর পূজা করি না আমরা এগুলোকে আল্লাহ বিশ্বাস করি না শুধুমাত্র একটা উদ্দেশ্যে এদের পূজা করি এরা সামান্য হলেও আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা অর্থ কি জন্য মূর্তি ওকে পার করে দিবে সেজন্য মূর্তি ওর খাদ্য দিবে রিজিক দিবে এই জন্য মূর্তি ওর মাহবুদ সেজন্য না কিছুই না শুধু একটাই উদ্দেশ্য এই মূর্তিগুলো ওদেরকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে আল্লাহর নিকটে পৌঁছাই দেবে ঠিক কিনা ও আমার ভাইয়েরা আর একটা শুনুন ভালো করে সুরা ইউনুসের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ওই মূর্তি পূজকেরা মূর্তি পূজা করে যারা তারা এমন কিছুর পূজা করছে যা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না না এবং তারা বলে হাউলাই সুফাউনা ইন্দাল্লাহ এই দেবদেবীর মূর্তিগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী কি হিসাবে কি হিসাবে মক্কার মূর্তি পূজকরা তাহলে বোঝা গেল মূর্তি পূজা করত আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে এবারে আসুন পীর সাবরাও পরিষ্কার লিখে দিয়েছে পীরের কাছে যাইবে কি জন্য লেখছে মাধ্যম হিসাবে বলে আমরা আল্লাহ না আমাদেরকে ইবাদত করবা না আমাদের চেষ্টা করবা না ভালো কথা কিন্তু লিখে দিয়েছে লিখে দিয়েছে পরিষ্কার করে লিখে দিয়েছে আল্লাহ আকবর বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না কি লেখছে বইয়ের নাম সে বেদে মারে ফাত চৌত্রিশ নম্বর পৃষ্ঠা লেখছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন তাহলে আল্লাহ তালা ডাইরেক্ট শুনতে চায় না কি করতে চায় না ও আমার ভাইয়েরা এবারে পরিষ্কার হয়ে গেল যেই রকম ভাবে মক্কার কুফাররা মূর্তিদেরকে ভায়া মাধ্যম মনে করত ঠিক মূর্তি পূজকদের মতো পীরের মুড়িদেরা অফিস সাবদেরকে ভায়া মাধ্যম মনে করে ঠিক কিনা পীরের মুরিদরা বিশ্বাস করে আল্লাহকে ডাইরেক্ট বললে আল্লাহ মাফ করতে চায় না শুনতে চায় না পীর লিখে দিয়েছে আর ওই মক্কার কুফাররা মূর্তি পূজকরা বিশ্বাস করতো সরাসরি আল্লাহকে ডাকলে পাওয়া যাবে না মিল আছে কিনা শাসকদের সঙ্গে মিল আছে শাসকরাও বলে ও দেখবেন ওরা বলে কয়ে যে দুনিয়ার আদালতে মামলা করতে গেলে উকিল ধরতে হয় উকিল ছাড়া পারা যায় না আল্লাহর আদালতে মামলা হলে হতো উকিল লাগবে সেই উকিল পিস সাহেবেরা তাহলে এখানেও মিরাজ ঠিক কিনা এবারে ভাইয়েরা আসব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে দিয়েছেন আমার দরবারে কোন উকিল নাই কোন ব্যারিস্টার নাই অকাল রব্বুকুম আস্তাজিবিলাকুম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অকাল রব্বুকুম তোমাদের রবের হুকুম শোনো তোমাদের রব ডেকে বলছেন ও দৌড়ি আস্তাজিবিলাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব কে বলেছেন আল্লাহ বলছেন আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব কোনো ভায়া দরকার নাই কোনো মাধ্যম দরকার নাই ও দৌড়ি আমাকে ডাক দাও আস্তাজিবিলাকুম আমি তোমার ডাকে সাড়া দিব সুরায় নাম্বার বলছেন আমাকে তোমার ডাক দাও লেখুম আমাকে ডাক দাও আমি ডাকে সারা দিব কোন ভাই মাধ্যম আছে হ্যাঁ। এরপরে আর একটা আয়াত পরিষ্কার বলা আছে সুরায় বাকারার একশো ছিয়াশি নাম্বার তাল্লাহ বলছেন হে নবী আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে ফাইন্নি করিব আমি তো বান্দার কাছে রয়েছি উজিব আমি আহ্বানকারীর আহ্বানে ডাকে সারা দেই ইদা দানি যখন সে ডাক দেয় যখন সে ডাক দেয় কথাটা আগে পরে বলেছেন আগে বলেছেন উজিব দাওয়াত দায় তার মানে হচ্ছে যেন তার ডাক দেওয়ার আগেই আমি রাব্বাইক বলে হাজির কবুল করে নেই ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও আমি বান্দার হবানে সাড়া দেই ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাক দেয় আল্লাহ বলছেন তাহলে যেন বান্দারা আমার কাছে চায় আমাকে ডাকে আমার কাছে হেদায়ত চায় আমাকে যেন তারা ডাকে কোনো ভয় যেন না পায় তবে হেদায়ত পাবে কে বলেছেন আল্লাহ বললেন ডাইরেক্ট শুনি এবারে তুমি বলবা যে আল্লাহ তুমি তো দূরে থাকো কেমনে শুনো আল্লাহ তারা বলছেন না না দূরে থাকি না আমার এলেম তোমার কাছেই আছে আমি থাকি আরো সে আমার এলেম আছে ফরসে থাকি কোথায় এই কেন আমার গন্ডগোল পীরে সংঘর্ষ আছে পীরেরা বিশ্বাস করে আল্লাহ সবার অন্তরের মধ্যে আছে কোথায় আছে সে বিষয়টা একটু পরে আসতেছি আল্লাহ তারা বলছেন বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চোখ আছে আমার এলেম আমার জ্ঞান তোমার গর্দানের সাহারগের চোখ আছে তুমি ডাক দিবে ডাক দিতে তোমার দেরি আমার শুনতে কোনো দেরি হবে না এবারে তুমি ভয় পেতে পারো বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চায় না আল্লাহ মাফ করতে চাহেন না পীর বললে তারপরে আল্লাহ শুনবে চরমানা পীরের বই কোন ভণ্ড পীরের বই না কিন্তু হকানি পীর কিসের পীর হকানি পীর লিখে দিন কাজে এই জন্য ঠিক আছে নাকি লিখে দিয়েছেন বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না আল্লাহ কয় না আমি এরকম না মিথ্যা বলেছে পীর মিথ্যা বলেছে আল্লাহ বলছেন আমি সব শুনি আমার কাছে ভয় নাই সুরাই হেজারের উনপঞ্চাশ নামাজ আল্লাহ বলছেন আনাল রহিম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে বলে দিন আমি মাফ করতে চাই না এরকম আল্লাহ আমি না আন্নি আনাল গফুর রহিম আমি বড় দয়ালু এবং ক্ষমাশীল গফুর মানি ক্ষমাশীল রহিম মানি দয়ালু আমি কোন রাগান্বিত রব না আমি মাফ করতে চাই না এরকম রব না আমি মাফ করতে চাই আমি বান্দাকে ডাকি আ বান্দা আসো মাফ চাও যত গুণা করেছ আমার কাছে ধর্ণা দাও তবা করো আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আপনি তাদেরকে জানিয়ে দিন বান্দা তোমরা রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ বলছে নৈরাশ হইও না আল্লাহ বলছেন যত অন্যায় করো সব মাফ করে দিব কোন নৈরাশ না সুরায় জুমারের তেপ্পান্ন নামাতে পরিষ্কার বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ তারা বললেন ভয় পেও না সব গুণা আমি ক্ষমা করে দিব আর পীর সাহেব বললেন আল্লাহ মাফ করতে চান না ও ভাইজান পীর সাহেবের মানবো না আল্লাহটা মানবো পীর সাহেবের মরিদদেরকে বলবো ভাইজান খেপে লাভ নাই রাগ করে লাভ নাই কোরআন হাদিসের কথা বলা হচ্ছে অনুগ্রহ করে কান দিয়ে শুনো বইগুলো হাতে নিয়ে পড়ো তোমাদের পীরের দরবারের বই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ মাফ করতে চান আল্লাহ মাফ করার জন্য তৈরি আছেন ডাকেন আর পীর সাহেব বলল বান্দাকে মাফ করতে চায় না পীর না বললে আল্লাহ মাফ করতে চায় না এবারে মূর্তি পুজুকদের কাছে আসো মূর্তি পুজুকরা তো এই কথাটাই বলে একবার আজমিরে গিয়েছিল জওহরলাল নেহরু তো গিয়ে দেখলো যে মুসলমানরা আজমিরে মাজারে পূজা করে চেষ্টা করে টাকা দেয় পয়সা দেয় কেউ চেষ্টা করে কেউ প্রার্থনা করে তখন তিনি সঙ্গীদেরকে বললেন যে খামাখা তোমরা মুসলমান হিন্দু ঝগড়া করো হিন্দু আর মুসলমান মে কই ফরক নেই है বাস্তবে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই হিন্দুরাও তাদের বুজুর্গদের পূজা করে আর মুসলমানরাও বুজুর্গদের পূজা করে পার্থক্য হিন্দুরা বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে আর মুসলমানরা বুজুর্গদেরকে কবরের ভিতরে রেখে তারপরে পূজা করে ঠিক না আপনি এ কথাই বলেছেন এতটুকুই পার্থক্য মক্কার কুফাররাও মূর্তি পূজা করত পাথরের মূর্তি ব্যাস এতটুকু এই মূর্তি আল্লাহর বিধান পরিবর্তন করতে পারে না তিনশো ষাটটা মূর্তি ছিল আমরাও রাষ্ট্রীয়ভাবে কিছু মূর্তি তৈরি করেছি সংসদে বসে এই মূর্তিগুলো জীবিত মূর্তি এরা আল্লাহর আইন পরিবর্তন করে ঠিক কিনা আর ধর্মীয়ভাবে কিছু মূর্তি আছে সেই মূর্তিগুলো হচ্ছে পীর সাহেবরা যারা আল্লাহর বিধানকে পাল্টে দিয়ে নিজেরা বিভিন্ন তরিকা তৈরি করে ঠিক কিনা এবারে আসুন পীর সাহেবরা বলে দল অনেকগুলো রাজনৈতিক যারা করে তারাও দল অনেকগুলো সরকার বলে দল অনেকগুলো গণতন্ত্র আছে না গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে অনেক দল থাকবে একটা সরকারি দল অনেকগুলো বিরোধী দল এর মধ্যে একটা প্রধান বিরোধী দল ঠিক কিনা এটা গণতন্ত্রের স্লোগান গণতন্ত্রের কয়েকটা স্লোগান আছে এক হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ ঠিক না দুই নম্বর হচ্ছে আইন আসবে জনগণের থেকে of the people by the people for the people ঠিক কিনা আল্লাহ কি বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আইনের উৎস Allah of the Allah by the wahi for the people ঠিক কিনা আমার ভাইয়েরা শাসক গোষ্ঠী বলল আল্লাহর বিধান এগুলো চলবে না অনেকগুলো দল তৈরি করতে হবে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো আর পীর বলল বললো যে না শাসকরা বললো অনেকগুলো দল থাকবে গণতান্ত্রিক দল থাকবে অনেকগুলো আর আমাদের পীর বলল দল অনেক থাকবে এই বইগুলোর প্রত্যেকটা বইতে লিখেছে তিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক লিখে দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজখের আজাবের পথ বন্ধ করিয়া বেসতে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে কয় তরিকা তার মধ্যে চিস্তিয়া সাবিরের তরিকা একেবারে শর্টকাট ওই একই বই ভেদে মারে চরমারি দরবারে বই এছাড়া সব বইটি আছে কথাটা ওদের এদের একটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব বইটি আছে আসুন এবারে আল্লাহ রাব্বুর আলমিন কি বলছেন শাসকরা বলল তরিকা অনেকগুলো যাজকরা বলল তরিকা অনেকগুলো যাজকরা বলল একশো ছাব্বিশ তরিকা আবার আর এক বই আছে আমার কাছে সুফি দর্শন এখানে লিখেছে সাড়ে তিনশো তরিকা ও আমার ভাইরা মিল আছে কিনা এবারে আল্লাহর কাছে জিজ্ঞেস করবো আল্লাহ তোমার তরিকা আসলে কয়টা পীর সাহেব বলেন কিতাবে লিখেছে একশো ছাব্বিশ তরিকা কোন কিতাবের নাম টাম বলে নাই আ বুঝতে পারে এই কিতাব কোরআন না এই কিতাব হাদিস না নিশ্চয়ই এটা শয়তানের ডায়েরি হতে পারে কি হতে পারে শয়তানের ডায়েরিতে একশো ছাব্বিশ তারিখে থাকতে পারে ঠিক কিনা নতুবা আল্লাহর কালামে আল্লাহ বলছেন কোরআনকে পরিষ্কার করে দিয়েছেন সুরায় নাহালের নয় নম্বর আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুর আলমিন বলছেন কাসদুসাবিল আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখানো সরল পথ সোজা রাস্তা দেখাবার দায়িত্ব কার আল্লাহ তালা এরপরে বলছেন অমিনহা যা এল অনেক রাস্তা আছে বাঁকা রাস্তা বক্ররেখা আছে যদি আল্লাহ তারা ইচ্ছে করতেন লাহাদা আজমাইন তাহলে তোমাদের সমস্ত মানুষকে হেদায়ত দিতে পারতেন কিন্তু আল্লাহ ইচ্ছাটা করেন নাই আল্লাহ আমি দুইটা রাস্তা হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছি এখন যে চায় সেই রাস্তা মেনে আমার কৃতজ্ঞতা আদায় করবে আর যে চায় সে গুমরা হয়ে যাক আমার কোন আপত্তি নাই আল্লাহ রাব্বুল আলমিন নিজের সেই দায়িত্ব আর আল্লাহ কাস্তুসাবিল আল্লাহর দায়িত্ব হচ্ছে সরল রাস্তা দেখানো সেই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তারা ভুল করেন না ভাই আল্লাহ তালা সুরা আনামের একশত তেপ্পান্ন নম্বর আয়াতে বলছেন এটাই হচ্ছে একমাত্র আমার রাস্তা মুস্তাকিমান যা সরলে এবং সোজা যে রাস্তা কোনো বাঁকা নাই যে রাস্তার কোনো গলি নাই সরল রেখা সোজা রাস্তা রাজপথ ফাত্তাবি তোমরা এই সরল সোজা রাস্তার অনুসরণ করো বলা খবরদার খবরদার তোমরা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আল্লাহর রাস্তা থেকে পৃথক করে ফেলবে দালিকুম বিহি খবরদার শুনে রেখো এটাই তোমাদেরকে আল্লাহ তারা ওসিয়াত করছেন আল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এবারে আল্লাহর দেখানো রাস্তা কয়টা পীর সাহেব দেখাইলেন কয়টা পীর সাহেবেরটা মানবো না আল্লাহটা মানবো পরিষ্কার হয়ে গেল এরপর আল্লাহ তারা বলছেন কুল্লাহাদি সাবিলি আমরা ডাকবো কার দিকে কি সুন্দর পরিষ্কার কথা এটাই আমার রাস্তা আমি একমাত্র আল্লাহর দিকে আহ্বান করব আহ্বান করবো কার দিকে না কোনো দলের দিকে ইসলামে দল তৈরি করার অধিকার নাই ইসলামে একটা দল তার নাম ইসলাম ঠিক কিনা আর কোন দল নাই কোন ফেরকা নাই সবগুলো বাতিল করতে হবে আল্লাহ তালা বলছেন হে নবী আপনি জেনে রাখুন জানিয়ে দিন যারা আল্লাহর দিনকে তাফরিক করে দিয়েছে দিনের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি করেছে যারা আল্লাহর দিনকে তা ফ্রি করেছে বিচ্ছিন্ন করেছে আপনি তাদের থেকে কোনো অংশে মিল নাই আপনার থেকে তারা ভিন্ন আপনি তাদের থেকে ভিন্ন আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন ইসলামের মধ্যে কোন তাফ্রিক নেই ফেরকা নাই আজকে যারা ফেরকা তৈরি করলো মুসলমানদের টুপি ভাগ করলো জামা ভাগ করলো মুসলমানদের তরিকা ভাগ করে দিল এ কেউ চিস্তিয়া কেউ কাদরিয়া কেউ নকশাবন্দিয়া কেউ মুজাদ্দিদিয়া এত তরিকা তৈরি করলো আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাইইন আল্লাহর নবীও সাবধান করেছেন পরিষ্কার হাদিসে বলা আছে লাইয়াতিয়ান্না আলা উম্মতি ما اتى بني اسرائيل حزوا النعل بالنعل حتى ان كان منهم من اتى ام امه علانيه لكان في امتي من يصنع ذلك আল্লাহর হাবিব বনি ইসরায়েলদের মতো আমার উন্মতরা তাদের অনুসরণ করবে একেবারে জুতা যেমন পায়ের সঙ্গে মিশে থাকে এরকম বনি ইসরায়েলদের সঙ্গে মিল রেখে কাজ করবে এমন কি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে আমার উন্মতের মধ্যেও সেরকম লোক পাওয়া যাবে এরপরে বলছেন ওয়াইন্না বনি ইসরা তফর এরপরে বলছেন কুল্লুহুম ফিন্নার এই সব দলগুলো জাহান নামে যাবে ইল্লাহিদা তবে একটা দল মাত্র নাজাদ পাবে কয়টা দল নাজাদ পাবে সেই দলটা কি চিস্তিয়া সাবেরিয়া শর্টকাট একশো ছাপ্পান্ন তরিকা তাহলে শর্টকাট বলছে কোনটা আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন ইল্লাম একটা মাত্র দল নাজাত পাবে ও আমার পীরের মুরিদ ভাইয়েরা খুব খেয়াল করে শুনো আল্লাহর নবী যখন এই কথা বলছেন তখন চিস্তিয়াও ছিল না কাদরিয়াও ছিল না নকশাবন্দিও ছিল না একশো ছাব্বিশ তরিকার কেউ ছিল না আল্লাহর হাবি পরিষ্কার করে বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান প্রশ্ন করলেন মানি ওই একটা দল কোনটা যে দল নাজাদ পাবে আল্লাহর হাবিব পরিষ্কার করে বললেন মা আনা আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে আছি যেই পথের উপরে আছি যেই তরিকের উপরে আছি এই পথে মতে তরিকা যারা চলবে এরা একমাত্র নাজাদ প্রাপ্ত দল বাকি সব কোথায় যাবে শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী একেবারে দাগ দিয়ে তারপরে বুঝাইলেন আহাদিসটা আছে মুস্তাদ আহমদের চার হাজার একশো বিয়াল্লিশ নম্বর নাসাই শরীফের এক হাজার এগারো হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস মেশকাতের একশো ছেষট্টি নম্বর হাদিস হাদিসটা খুব সুন্দর আন আব্দুল্লাহ বলেন আমাদের রসুল সাল আলাই আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহর নবী আমাদেরকে বুঝানোর উদ্দেশ্যে একটা সোজা দাগ দিলেন সোজা দাগ এরপরে সুম্মা এরপরে বললেন এই সোজা দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা এরপরে এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে বললেন হাদি বলুন এই যে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলাম এই দাগগুলো কি আল্লাহর হাবিব বলছেন সুবুলুন শয়তানের রাস্তা এরপরে বলছেন আলা কুল্লে সাবিল মিনহা ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় কোরআন হাদিসের পথে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো আল্লাহকে পাইবা না পাইতলে এই দরবারে যাও ওই দরবারে যাও এই তরিকার জিকির করো অ মুসলমান জাতি আল্লাহর হাবিব পরিষ্কার করে দিলেন এই সব রাস্তাগুলো শয়তানের রাস্তা প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান অপ পেতে বসে আছে যখনই কেউ সেরাতে মোস্তাকিমে চলতে চায় শয়তান তাকে ওই গলিতে ঢুকাইয়া দেয় কথাটা আমার না আল্লাহ রসুলের কথা ও ভাই মেশকাত খুলে দেখো তোমার মেশকাত বাড়িতে থাকতে পারে বাংলা আছে মেশকাতের ইন্ডিয়ান ছাপা যেটা দেওবন্ধের ছাপা বড় মেশকাত ওটার ত্রিশ নম্বর পৃষ্ঠা দৃষ্টি আছে দুই নম্বর লাইনে লাইনটা পরে কষ্ট করে খুঁজে বের করতে না হয় যেন আমার ভাইয়েরা আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন এরপরে যদি কেউ বলে এত বড় হুজুররা বুঝে না বড় বুজুর্গেরা বুঝে না আমি ওই ভাইদের জন্য আরো কয়েকটা বড় বড় অস্ত্র তৈরি করেছি কোরআন আয়াত আল্লাহ তারা বলছেন কেমতের মাঠে এই লোকগুলো বড়দের দোহাই দিয়ে যারা কাজ করো শুনে রেখো আল্লাহ তারা বলছেন সুরা নামের একশো তেইশ নম্বর আয়াত বলছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি প্রত্যেকটা জনপদে আকাবেরা মুজরিমিহা আকাবের আকাবের আকাবের রায় কাজটা করেছেন আকাবের রায়টা বুঝেন নাই আল্লাহ বলছেন প্রত্যেক জনপদে বড় বড় আকাবেরা মুজরিম ইহা বড় বড় মুজরেম আমি অপরাধী তৈরি করে দিয়েছি যারা ওইখানে বসে চক্রান্ত করে আল্লাহর দিনকে ধ্বংস করেছে আল্লাহ তারা বলছিল ওরা চক্রান্ত করে যতই ক্ষতি করার চাক না কেন আরা নিজেদেরই ক্ষতি করবে তোমার কিছুই করতে পারবে না অমিন ভাইয়েরা যারা কোরআন এবং হাদিসের পথে আছো ভয় পেলে চলবে না জেনে রাখো আল্লাহ তারা পরিষ্কার করে বলেছেন ওরা যতই চক্রান্ত করুক ওরা নিজেরই ক্ষতি করবে তোমাদের কোনো ক্ষতি করতে কেমতের মাঠে ওরা আফসুস করে বলবে হায় আফসুস যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুল আনুগত্য করতাম সুরা আহজাবের একেবারে ছেষট্টি নাম্বার আয়াত থেকে আটষট্টি নাম্বার আয়াত পর্যন্ত আয়াতগুলো আছে ওকালু রব্বানা তারা বলবে রব্বুর আলমিন ইন্না আতানা নিশ্চয় আমরা আনুগত্য করেছি আমরা তরিকা মেনেছি কাদের তরিকা সাদাতানা ওয়া কুবারানা আমাদের নেতাদের তরিকা রাজনৈতিক বাতি লিডাররা ও কুবারা আনা আমাদের মুরব্বীদের তরিকা এটা কারা বোঝেন নাই কিছু আল্লাহ তারা দুই দিক ঠিক রেখেছে আল্লাহ দুই দিক ঠিক রেখেছেন তরিকা আবিষ্কার করে কয় দল লোকে একদিকে রাজনৈতিক লিডারেরা দল তৈরি করে আর তাদের কর্মীরা গিয়ে তাদের নাম মিছিল করে আর একদিকে পীরসাবের তরিকা তৈরি করে কেয়ামতের মাঠে এই দুই দলের মানুষরা বলবে অকালু আমাদের রব আমরা আনুগত্য করেছি আমরা এতাত করেছি সাদাতানা সাদাতানা মানে সর্দার নেতা নেতাদের আনুগত্য করে কারা রাজনৈতিক কর্মীরা ঠিক কিনা এরা বলবে এটা আর মরিদরা কি বলবে অকুবার আনা আমরা আমাদের বুজুর্গদের বড়দের অনেক আনুগত্য করেছি বড় আলেমরা যা বলেছে বড় পীর যা বলেছে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়েছে ও রব্বুল আলমিন আমরা আজকে তোমাদের কাছে তোমার কাছে বলি রব্বানা আল্লাহ তারা বলছেন তারা সেদিন আফসুস করে বলবে রব্বানা আতিহিম দে আল্লাহ তুমি ওদেরকে ডবল শাস্তি দাও ওদেরটাও দাও আমাদেরটাও দাও আল্লাহ তারা সেজন্য বলছেন শোনো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই পীরদেরকে ডাকো যেই পীর শব্দেরকে তোমরা আহ্বান করছো অ মুসলমানরা ভালো করে শুনে রেখো মাজারে গিয়ে দরগায় গিয়ে দুর্গায় গিয়ে যারা পীরের কাছে প্রার্থনা করছো আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাদিন কুমতুম সাদিকিন সূরা আল আরাফ 194 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই পীরদেরকে ডাকছ যেই মাদারওয়ালাকে আহ্বান করছো যেই দেবদেবীকে আহ্বান করছো যেই মূর্তিদেরকে আহ্বান করছো যাকে তোমরা আহ্বান করছো না কেন এবাদুন আমসা লুকুম তারা তোমাদের মতোই আল্লাহর গুলাম আল্লাহর বান্দা ওরাও তোমার তুমি যেমন আল্লাহর গুলাম ওরাও তেমন আল্লাহর গুলাম খবরদার তাদেরকে ডাকো দেখি তারা তোমার ডাকে সারা দেয় কিনা আল্লাহ তাআলা কোরআনুল স্পষ্ট করে বলেছে বলেছেন আন্তুমুল ফুকর ও দুনিয়ার মানুষেরা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির আন্তুমুল ফুকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির সব যখন বললো ইয়াইহান্নাস সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন কাউকে ছাড়েন নাই তোমাদের রাজাও ফকির প্রজাও ফকির পীর ফকির মরিদ ফকির দরগা ফকির দুর্গা ফকির মাজার ফকির বাজার ফকির আন্তমুল ফোকার তোমরা সব আল্লাহ দরবারের ফকির হামিদ আল্লাহ হচ্ছেন একমাত্র ধনী একমাত্র ধনীকে বাকি সব ফকির আল্লাহ কেন ফকির বললেন কোরআনে কেন ফকির বলা হলো আল্লাহ তারা জানিয়ে দিলেন দুনিয়ার ফকির দুনিয়ার ভিক্ষুকের নিয়ম হলো একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমি যেমন ভিক্ষুক ও তেমন ভিক্ষুক দেখছে নাকি এক খয়রাতি এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের ভিক্ষা চায় চায় না আল্লাহ তারা ওই কথা স্মরণ করিয়ে বলছেন অ দুনিয়ার সমস্ত মানুষেরা আংতুমুল ফোকারাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির তুমিও ফকির যার দরবারে তোমার পিসাব ফকির কি ওই একই দরবারের রাজাও ফকির প্রজাও ফকির ইমাম ফকির খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংটাওয়ালা ফকির জুলফে দারাজ ফকির গেসু দারাজ ফকির গাউসুল আজম ফকির বান্দা নামাজ ফকির জুলফে দারাজ ফকির খাজা নামাজ ফকির যত রকম নেওয়াজ আছে সব নামাজ কি সব ফকির কারো কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই হামিদ দেওয়ার মালিক কে এরপরে আল্লাহ বলছেন আমি একটা উদাহরণ দেয় কে বলছেন আল্লাহ বোঝাকে উদাহরণ দেয় তোমরা ভালো করে কান লাগাইয়া শুনো আল্লাহ তারা সুরায় হজের তেহাত্তর নাম্বার হাতে বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা অপীর সাহেবের মুড়িদারা মাজার পূজারীরা খুব ভালো করে শুনো আল্লাহ তালা বলছেন ইয়াস হে দুনিয়ার সমস্ত মানুষেরা দূরে বা মাসালুং ফাস্তামিউলা তোমাদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে একটা তোমাদের মিসাল বোঝানো হচ্ছে তোমরা কান লাগাইয়া শুনো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে পিসাবদেরকে ডাকো যে দেবদেবীদেরকে ডাকো আর সেই যাজকদেরকে ডাকো বাবান তারা একটা মাছিও তৈরি করতে পারে না যদিও তারা সব একাত্র হয়ে যায় আরে মাছি তৈরি কর দূরের কথা ওদের সামনে থেকে মাছি যদি ওদের কোনো কিছু নিয়ে যায় মাছির কবল থেকে ওইটা ফিরাবার ক্ষমতা ওদের নাই মাতলুব আল্লাহ কৌতুক করে বলছেন কি না দুর্বল যে পীর আর যে মরিদ যে প্রার্থনা করে আর যার কাছে করে কত না দুর্বল আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন সবগুলো মুর্দা তার কাছে কিছুই তুমি পাইবা না যাদকরা বললো না অনেক তরিকা আছে পীরের কাছে গেলে প্রার্থনা করলে পাওয়া যাবে এবারে আরো মিল আছে খুব ভালো করে খেয়াল করে শুনুন রাজনৈতিক লিডাররা যখন মরে তারা অমর তারা কি কবর পূজা আছে না এখানে ওদের কবর পূজা আছে নমিনেশন পাইতে হলে মন্ত্রিত্ব পাইতে হলে আগে গিয়ে কি করতে হয় কবরে সালাম করতে হয় না হয়তো সংসদের পশ্চিম পাশে ওই যে ডান পাশে আর নইলে কোথায় আরে টুঙ্গি পরা কি আজিমপুরা জানেন না কি বলছে আমার ভাইয়েরা নির্বাচনে নমিনেশন পাইতে হইলে তোমাকে মাজারে যাইতে হয় মন্ত্রিত্ব পাইতে হইলে মাজারে গিয়ে ফুল দিতে হয় পীর সাধ্যের নৈকট্য অর্জন করতে গেলেও বাজারে কি দেওয়া লাগে শেষদার ফুল দেওয়া লাগে বিল আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিষ্কার করে দিয়েছেন শরিয়াতের যত রকম নামাজ আল্লাহ দিয়েছেন সব নামাজের উপসেজদা আছে ফজরের নামাজ পরের উপসে দা করো জোহরের নামাজ পরের উপসে দা করো আসরের নামাজ পরের উপসে দা করো ঈদের নামাজ পরের উপসে দা করো জুমার নামাজ পরের উপসে দা করো যত রকমের সালাদ আছে সব সালাতে নামাজের উপসে দা করা ফরজ কিন্তু খবরদার খবরদার তোর নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না সেদ্ধাও করতে পারবি না ঠিক কিনা ও আমার ভাইয়েরা জানাজার নামাজ যদি বড় বড় পিসাবদের হয় রুকু সাজদা করা যায় রুকু সাজদা করা হারাম জানাজার নামাজ আব্দুল কাদের জিলানের হোক না কেন রুকু সাজদা করতে পারবি না জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়ার হোক না কেন রুকুসেজদা করতে পারবি না জানাজার নামাজ আজমিরি খাজা মনচিস্তির হোক না কেন রুকুসেজদা করতে পারবি না জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন রুকুসেজদা করতে পারবি না যত বড় বুজুর্গের জানাজা হোক না কেন রুকুসেজদা করতে পারবি না কারণটা কি সব নামাজের রুকুসেজদা করা ফরজ জানাজার নামাজ রুকুসেজদা করা যাবে না কারণটা কি চিন্তা করেছ মুসলমান কারণ একটাই জানাজার নামাজে তোমার সামনে লাশ আছে কি আছে লাশ আছে লাশ যদি আল্লাহর জন্য সেজদা করে রুকু করে জানাজার মধ্যে ওই মাজার পূজারি আর কবর পূজারি আর পীর পূজারি বলবে এই তো বুজুর্গকে সম্মানের জন্য সেজদা করা হলো এই রকম ধোকা দিবে বিভ্রান্ত করবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যে বলছে আল্লাহ জানাজার লাশ যখন সামনে ছিল একেবারে মাত্র এক হাত থাকা সেইটা এখন তোমার সামনের থেকে কবরে চলে গেল মাঝখানে হোগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক মাজারে শ্রদ্ধা করার জন্য অনুমতি দিল মাজারে শ্রদ্ধা করা জায়েজ না হারাম এবারে পিসাব কি করলে জায়েজ করে দিল সের হক জামে নূর বইয়ের নাম সুরেশ্বরী পীরের বই কি নাম লেখছে মৌলানা মোর্শেদানা শাহ সুফি সৈয়দ আহমেদ আলী ওরফে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী এই বেটা লিখে দিয়েছে সেজদা করা খালি জায়েজ না বলছে সেজদা করা পাঁচ জায়গায় জায়েজ পীরের পায়ে শ্রদ্ধা করা যাবে শিক্ষককে শ্রদ্ধা করা যাবে পিতা মাতাকে শ্রদ্ধা করা যাবে প্রজারা রাজাকে শ্রদ্ধা করতে পারবে পরিষ্কার লেখা সেরে হক জামেনুর পঁচাশি নাম্বার পৃষ্ঠা এইরকম ভাবে সেজদা জায়েজ করে দিল ও আমার ভাইয়েরা হাদিস পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবীর কাছে সাহাবাই কালাম জিজ্ঞেস করেন আল্লাহ রোম পারস্যের সম্রাটরা দুনিয়ার বাদশাহ ওদেরকে ওদের প্রজারা সেজদা করে আপনি হচ্ছেন দুনিয়া আখেরাত উভয় জগতের সর্দার আপনি তো সেজদা বরবযুক্ত বেশি আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মাতরা শোনো যদি আল্লাহ ছাড়া আমি কাউকে সেজদা করার জন্য হুকুম দিতাম তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে চেষ্টা করে কিন্তু তার মানে হচ্ছে এই যখন মেয়ে লোকদেরকে শ্রদ্ধা করার জন্য স্বামীকে শ্রদ্ধা করার জন্য অনুমতি দেওয়া হয় নাই এই উম্মতে কারো জন্য শ্রদ্ধা করা যায় নাই ঠিক কিনা আল্লাহর নবীকে শ্রদ্ধা করা গেল না আল্লাহর নবীকে শ্রদ্ধা করতে পারলেন না এর পরে যদি কোন পীর বলে অলিদেরকে চেষ্টা করা যাবে সেগুলো পীর না শয়তান কারে শয়তান মি কুনি নামত অলি কারে শয়তান কুনি নামত ওলি গর ওলি বর ওলি শয়তানের মিশন বাস্তবায়ন করে আর নাম দেয় আল্লাহর অলি নাম দেয় কি মিল আছে শাসকদের মধ্যে আর যাজকদের মধ্যে পীর জীবিত লেখছে হাদিস বানাইছে জাল হাদিস জাল হাদিস তৈরি করেছেন আল্লাহর অলিরা মরে না জাল হাদিস ভুয়া হাদিস ওরা আল হাদিস বলে কি বলে এই বইগুলোর মধ্যে জাল হাদিসে ভরা আছে কয়টা বলতে কোন দিক বলতে যাব আর আবার বলে নবীজি ওরাও যার মধ্যে বসে জীবিত আছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায় মুসাফাও করে হ্যাঁ ফাজাইলে তাবলিগে আছে তাবলিগে ফাজাইলের মধ্যে আছে নবীর কাছে একজনকে বলে নবী খাওয়ার নাই পরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নবী আমার ভাইয়েরাম ফাজাইলে আমলে ফাজাইলে জিকির মধ্যে আছে রেফাই নামক এক ব্যক্তি হজ করতে গেছে আল্লাহর নবী ভিতর থেকে হাত বের করে মোসাফা করেছে নব্বই হাজার লোকে তা দেখেছে তার মধ্যে আব্দুল কাদের জেলানি বলে একজন চিন্তা করতে পেরেছেন এইটা তাবলিগরা লেখছিলেন আশ্চর্য হই নাই কিন্তু আপনারা জানেন আজাদ মসজিদের ক্ষতি ওই যে যাত্রাবাড়ি বড় কমি মত একটা এইটা প্রিন্সিপাল উনি একটা বই লিখেছেন আবার দাওয়াতুল হক নামে একটা বাংলাদেশ সংগঠন আছে দাওয়াতুল হক এইটার উনি বাংলাদেশ না খালি ভারতবর্ষ না এশিয়া মহাদেশের আমির উনি একটা বই লিখেছেন হায়াতের রেফাই ওই বইটা ওই লোকের জীবনী কবার পৃষ্ঠা লিখেছে এটা ওই মহান বুজুর্গের জীবনী যিনি কতদিন পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে হজ করতে গেলে আল্লাহর নবী ভিতর থেকে হাত বের করে মুসাফা করেছেন নব্বই হাজার লোকে তা দেখেছেন তার মধ্যে আব্দুল কাদের জিলানিও একজন নওয়াজ ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জন্য হাত বের হলো না নবীর স্ত্রী আয়েশার জন্য বের হলো না আবু বকর ওমর ওসমানদের জন্য হাত বের হলো না কোন সাহাবির জন্য হাত বের হলো না হাত বের হলো কার জন্য রেফাইয়ের জন্য কি বুজুর্গ মাসাল আসল ব্যাপারটা হচ্ছে এদের কাছে এই বুজুর্গেরা অনেক বড় সাহাবিদের চেয়েও ঠিক কিনা এই জন্য বুজুর্গদের তালিকায় কোন সাহাবিদের নাম নাই বুজুর্গদের তালিকায় নাম সব কোন রেফাইয়ার কোন কাকিয়ার বকি এই যত নাম আছে ও আমার ভাইয়েরা এরা বলে নবী কবরে জীবিত আর সাহাবিরাও কে অলিরাও জীবিত কোরআনে স্পষ্ট আয়াত এটা ভিন্ন বিষয় শহীদদের সম্পর্কে আল্লাহ তারা বলেছেন শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত এই জীবিত মানে আমাদের মতো জীবিত না এই জীবিত মানে হচ্ছে আল্লাহর কাছে এক বিশেষ প্রকারের জীবিত কিন্তু যদি জীবিত আমাদের মতোই হয় তাহলে তাদের কবর দেওয়া যায় ছিল আল্লাহ নবীকে কবর দেওয়া হয়েছে না এই সুবিরা বলে পীর জীবিত কবর দিলা কি জন্য জানাতে বললি কি জন্য জীবিত লোকদের জানাতে পড়া যায় নাকি জীবিতদের কবর দেওয়া যায় ও আমার ভাইয়েরা পরিষ্কার নেয় আছে সুরায় জুমারের একত্রিশ নাম্বার সুরার তিরিশ নাম্বার সুরায় জুমারের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণকারী আর ওরাও সবাই মৃত্যুবরণকারী এরপরে তোমরা কেয়ামতের দিবসে তোমাদের রবের কাছে গিয়ে তোমরা ঝগড়া করো মামলা করবা রসুল দুনিয়াতে আগমন করেছেন সব রসুলরা মৃত্যুবরণ করেছেন দুনিয়া থেকে চলে গেছেন আফাই মা তাও কুতিলা এখন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও মরে যায় বা নিহত হয়ে যায় এন কালাব তুমালা আকাবিকুম তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে জেনে রাখো মাইয়ান কালিবা আলা কিবাইহি তোমাদের কোনো ব্যক্তি যদি দিন থেকে সরে পিছনে চলে যাও ফালাইয়াগুরাল্লাহ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না আর যারা অটল থাকবে অসাইয়া যে এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আম্বিয়া এই সুরার চৌত্রিশ এবং 35 নম্বরে বলছেন অমা জাল লিবাশারিম মিন খুলদা আফাইম মিত্তা খালিদুন আপনার আগেও কোন মানুষকে স্থায়ী জীবন দেওয়া হয় নাই কোন মানুষকে না কোন মানুষকে দেওয়া হয় নাই আপনি যদি মৃত্যুবরণ করেন ওরা কি থাকবে এরপরে বলছেন কুল্লু নাফসিন সমস্ত প্রাণীদেরকে মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন প্রাণী জীবিত থাকতে পারবে না এই কারণেই আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবিদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল যে নবী মরে নাই এই বেদাতি এই পীরের মরিদ্রা যেমন বলে পীর মরে নাই শয়তান এইরকম একটা খবর ছড়াইয়া দিল এমন কি অমর আব্দুল খত্তাব আল্লাহ তালু পর্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন তরবারি নিয়ে তিনি ঘুরতে লাগে বললেন যে যে বলবে মোহাম্মদ মরে গেছে আমি তার গরদানটা উড়িয়ে দেবো এ অবস্থায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বাইরে ছিলেন তিনি আসলেন হাদিসে আসছে বোখারি হাদিস আর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী আকবরাতহু قالت اقبل ابو بكر رضي الله تعالى عنه على فراسه من مسكنه بالسنح আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে বসবাসের স্থান ছিল সুনহুন নামক জায়গায় ওখান থেকে ঘোড়ায় চড়ে আসলেন হাত্তা নাজালা তিনি অবতরণ করলেন ফাদা খালাল মসজিদা এরপরে মসজিদে ঢুকলেন ফাল্লাম ইউকাল্লিমিন নাসা কারোর সঙ্গে কোনো কথা বললেন না হাত্তা দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশার ঘরে প্রবেশ করলেন ফাতায়াম্মামান নবী সাল্লাল্লাহু আলাইহি সালামা আল্লাহর নবীকে তাইয়ামুম করাইল অহ মোসাজ্জান বিবুরদিন হেবারাতিন আল্লাহর নবী একটা নকশাদার চাদর দিয়ে ঢাকা ছিলেন ফাকাশাফান ও আবু বকর সিদ্দিকে সে আল্লাহর নবীর চেহারাটা খুললেন সুম্মা আকাব্বা আলাইহি এরপরে উপর হয়ে পড়লেন ফাকাব্বালাহু এরপরে আল্লাহর নবীকে চুমু দিলেন সুম্মা বাকা এরপর আবু কানলেন ফাকালা এরপরে বললেন বে আবি আন্তা ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনার উপরে আমার পিতা কুরবান হয়ে যাক আপনার আর দুইবার মৃত্যু হবে না আম্মাল মৌতাহা কুতিবাত যেই মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য লেখা ছিল সে মৃত্যু আপনি মরে গেছেন এখন আর কোন জীবন নাই এরপরে তিনি খুব্বা দিলেন কি সুন্দর খুব্বা আম্মা বাহাদু ফমান কান মিনকুম ইয়াউদু মুহাম্মাদান খবরদার তোমাদের মধ্যে যারা মোহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো ফাইন্না মোহাম্মদ মাতা মোহাম্মদ সাল্লাহ মরে গেছে অমান কান আবদুল্লাহ আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন আল্লাহ তারা জীবিত কখনো মৃত্যুবরণ করবে না চিরঞ্জীব চিরঞ্জীব কে আল্লাহ বুজুর্গদের বক্তব্য হলো পীরদের বক্তব্য হলো পীরেরা মরে না জীবিত থাকে পীরেরা সব দেখে মুরিদদের কলবে কি হচ্ছে লেখছে পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা ইয়াদুখুলু আয়াখরুজু ওয়ালাইয়াত্তালু আলাইহিল মুরিদ পীর মুরিদের কলবে ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় আর মুরিদের টের পায় না মুরিদের কলবে সব দেখে পীরের থেকে কলম মতো অর্জ করতে হইবে ও আল্লাহর বান্দারা কোরআন বলছে ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী আমি আমার চেহারা মতো অর্জ করলাম কার দিকে আর পীরের মুরিদরা বলে আমার কলম মোতাজ্জু পীরের কলমের দিকে পীরের কলম তার পীরের দিকে তার কলম তার পীরের দিকে আমি বলি তুমি যখন তোমার কলমটা পীরের কলমের দিকে মোতাজ্জু করলা পীর সাহেবের কলম তখন পায়খানার দিকে মোতাজ্জু তোমার কই যাইবে পীরের কলম মোতাজ্জু তার বিবি সাহেবের কলমের দিকে তোর কই যাইবে ভাইরা আমার অনেক কথা আরো রয়ে গেছে পীরদের আরো অনেক কাহিনী আছে শেষ পর্যন্ত আছে যে ইসলামই লাগে না কি লাগে না পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই এটাও আছে আমার বই থেকে রেফারেন্স উল্লেখ করা আছে এরপরে আছে পীর সাবরা সব দেখে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ সবকিছু দেখে যাক সেই আলোচনা যেতে পারছি না আমার পরবর্তী যিনি বয়ান করবেন তিনি এসে গেছেন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে আর একটা বেয়াদবি তা আমি সেজন্য আর দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ জাল্লাহ তার তৌফিক দান করে আরো বিস্তারিত আলোচনা হবে কারণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি যে আলোচনা করেছি যে দুই রকম মানুষেরা ইসলামের ধ্বংস করেছে কয় রকম মানুষেরা এটা কৌতুক দিয়ে ফিনিশ করেছি একবারই একজন মেহমান গেল মেহমানকে রাতে খাবার দাবার করাইয়া ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে যেই খাটে উরুষ থাকে কি থাকে উরস উরস উরস ছিলেন না মেহমানকে রাত্রে মশারিও দেয় নাই এবারে মেহমান ঘুমাইতে পারে নাই নিচের থেকে কামড়াইলো সারপোকায় আর উপর দিয়ে মশায় এরপরে সকালবেলা মেজাজ এমনি খারাপ মেজবানরা জিজ্ঞেস করে না যে ভাই রাত্রে ঘুমটা কেমন হলো তো মেজবান যখন গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই রাত্রে ঘুম কেমন হলো কোনো কষ্ট হয় নাই তো মেহমান বলল যে না তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত আমাদের অবস্থাও সেরকম আজকে মনে হচ্ছে হদি খ্রিস্টান এবং তাদের দোসর শাসক গোষ্ঠী ইসলামকে ধ্বংস করে দিবে আর একদিকে ইসলামের সর্বনাশ করছে নিচের দিকে সার পোকায় কারা এই পীর সাহেবরা এই পীর সাহেবরা মুসলমান ঐক্য ধ্বংস করেছে নতুবা মুসলমানদের একজন ইমাম থাকবে যে ইমামকে মুসলমানরা বায়াত দিবে সেই বায়াতের মাধ্যমে ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে মুসলিমরা আল্লাহ রাসুলাম যখন খবর পাইলেন একজন মমিনকে বন্দী করা হয়েছে ওসমানকে বন্দী করে তখন কি বসেছিলেন নাকি আল্লাহর নবী সেই গাছের নিচের থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিলেন ইয়া সাবা সাজারা ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আল্লাহর নবী বললেন আমি খবর পেয়েছি আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে ওসমান হত্যার বিচার করতে গিয়ে আমরা হয়তো শহীদ নইলে মক্কা বিজয় করব একটা লোক মদিনায় ফিরে যাব না কে কে রাজি আছো চোদ্দশো সাহাবায় কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত থেকে বায়াত করলো সাহাবায় কেরাম কবিতা গাইতে লাগলো আবাদা আমরা সেই জাতি যে জাতি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব বায়াত হয়ে গেল মক্কায় খবর চলে গেল মক্কার লোকেরা ভয় পেয়ে শেষ পর্যন্ত চুক্তি করতে আসলো ও মুসলমান বায়াত তো কোরআনে আছে এই বায়াতের দলিল দিয়ে বেশ করে কোরআনে বলছে লাকাদর রাদিয়াল্লাহু আনিল সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার কাছে বায়াত করছিল গাছের নিচে বসে বায়াত তো পাওয়া গেল খালি আল্লাহ তারা রাজি হয়ে গেছেন তা না সুরা আল ফাতার দশ বলছেন নিশ্চয় যারা আপনার হাতে বায়াত দিচ্ছিল ওরা আপনার হাতে বায়াত দেয় না মূলত বায়াত দিয়েছেন কার হাতে তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল কার হাত ছিল মুসলমান পরিষ্কার হয়ে গেল বায়াত তো আছে এই বায়াত কি বিশ্বাবদের বায়াত আজকে হাজার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে সেই বায়াত আজকে যদি একজন ইমাম থাকতো মুসলমানদের যার নেতৃত্বে সব মুসলিমরা দল মত ভেঙ্গে দিয়ে তিন লক্ষ মসজিদ আছে ইমাম সাহরা হাজার হাজার মাদ্রাসা শিক্ষকরা ছাত্ররা সব যদি একজন ইমামের নেতৃত্বে বায়াত দিয়ে বাংলাদেশে ঘোষণা করে ইসলাম ছাড়া কিছু চলবে না সেদিন থেকে বাংলাদেশে আর কিছু চলতে পারে সেই বায়াতকে চিন্তাই করে নিয়ে গেছে পীর সাহেরা এখন পীর সাহেবদের ঘরে ঘরে বয়াত এক এক পীরে দশ খলিফা ঠিক কিনা দশ খলিফা বিশ খলি বয়াত নিচ্ছে আদিস পড়ুন আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন মুসলিম হিসেবে সৈ হাদিস সাইদ খলিফা তাইনে আল্লাহর বলেছেন যখন একজন খলিফা থাকা অবস্থায় আরেকজন খলিফার বায়াত নেওয়া শুরু করে তোমরা দ্বিতীয় খলিফার গর্দানটা উড়িয়ে দাও কে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন অর্ডার দিয়েছেন কাজে মুসলমানদের খলিফা থাকবে কয়জন এখন বর্তমানে বাংলাদেশ খলিফা কয়জন আছে হাজার হাজার খলিফা আছে সব খলিফাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি একটা মাসে মাঠে জড়ো হন সেইখানে সব একাত্র হলে আপনাদের একজনকে রেখে বাকি সবাইকে আল্লাহর নবীর আদেশ পালন অর্থে মেহরবানি করে জবাই করে দেওয়া হবে ঠিক কিনা আমার ভাইয়েরা আলোচনা আর করা গেল না যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আর এত গভীর রাত্রে আমি আলোচনা করিও না আপনারা যারা আমার লেকচার শুনেছেন সরাসরি তারা জানেন যে এসার পরপর আমি বয়ন করি আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বয়ন চলতে থাকে কারণ এই তাবলি পীর বলেন এমন অনেক রয়ে গেছে পীরদের আসলে আমার দশ পৃষ্ঠে আমি নোট করি যাচ্ছে নোট করে আসতে দেরি হয়ে গেছে তো এর মধ্যে পাঁচ পৃষ্ঠেও জানে এখনো তাহলে পীরদের আরো অনেক মজার কাহিনী আছে এখানে পীরদের আকিদা হচ্ছে মুরিদদের আকিদা হচ্ছে যে নবীদের চেয়েও অলিদের মর্যাদা অনেক বেশি দলিল আছে আমার কাছে কারণ কি নবুয়া লেখছে এখানে যে নিশ্চয়ই নবুয়াতের দরজা তো বন্ধ হয়ে গেছে বেলায়াতের দরজা অলিদের দরজা বন্ধ হয় কেমন আসবে কাজে এই দিক থেকে অলি বেশি বুজুর্গ বেশি এরপরে লিখেছে নবীরা ওহি পায় জিব্রাইলের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে আর বুজুর্গেরা ওহি পায় ডাইরেক্ট সরাসরি আল্লাহর থেকে এটা আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায় ডাইরেক্ট পীরদের বইতে পরিষ্কার লেখা আছে রেফানো সামিল সব লেখা আছে এখানে মিয়ানে আশেকে মাসু কেরানজিস কেরামান কাতেবিনেরা হাম খবর নিস কেরামান কাতেবিনের খবর থাকে না জিব্রাইলের দরকার হয় না সরাসরি তারা আল্লাহর থেকে ওই পায় জোরে বলে নওয়াজ এরকম তারা বলেন নবীরা তো গায়েব জানে না এটা আমার ওই যে দুই রকম পীর আছে এক প্রকারের পীর তোমার নবীও গায়েব জানে আর এক প্রকারের পীর নবীরা গায়েব জানে তবে বুজুর্গেরা কাশ দিয়ে সব দেখে বুজুর্গরা কি কাশফ খোলা থাকে সব দেখে এইরকম আকিদা আছে এরকম আরো অনেক মারাত্মক মারাত্মক আকিদা আছে যাই হোক এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই মাহফিল করার উদ্দেশ্য কাউকে ক্ষিপ্ত করা না কাউকে মজাক করা না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা না প্রথম শর্ত হচ্ছে নিজেদের ইমানকে ক্লিয়ার করা যাতে করে আমাদের মধ্যে এই শিরিক না ঢুকে পীর মুরিদির শিরিক যেন আমাদের মধ্যে না ঢুকে আল্লাহর নবী সালাম যে তরিকা ছিলেন পীরের মুরিদরা বলে যে কেয়ামতের মাঠে তো আল্লাহ তালা এক একজন ইমামের নেতৃত্বে ডাকবে কোরআনে আছে ইমামিম সুতরাং তোমাদের যাক ওই পীর নাই ইমাম নাই এরা ওইখানে মাঠে পড়ে থাকবা আমরা বলবো ওই মাঠে আল্লাহর নবীও থাকবেন কিনা তোমরা যখন তোমাদের পীরদের নেতৃত্বে ওই বাহাত্তর ফেরকার অনুসারী হয়ে জাহান নামে যাইবা তখন ওই মাঠে আল্লাহর নবীও থাকবেন কিনা আল্লাহর নবী যেই দলে থাকবেন আমরা যারা কোন দলের মধ্যে নাই আল্লাহর নবীর দলকে মানি তারা নবীর সঙ্গে জান্নাতে যাবেন সারা ঠিক না আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার কথা দান করে আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওসমাইন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহানক বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম